حديث نمبر 44 عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما يقول انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ان قلوب بني ادم كلها بين اصبعين من اصابع الرحمن كقلب واحد يصرفه حيث يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك মহান আল্লাহ হৃদয় সমূহের প্রকৃত নিয়ন্ত্রক আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে এই কথা বলতে শুনেছেন যে আদম সন্তানের হৃদয়সমূহ দয়াময় আল্লাহর আঙ্গুল সমূহের মধ্যে থেকে দুইটি আঙ্গুলের দ্বারা একটি হৃদয়ের মতো নিয়ন্ত্রিত তাই তিনি তার ইচ্ছামতো হৃদয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রেখে আবর্তিত করেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বললেন আল্লাহ মুসারিফ আল কলু বিসরিফ কলু বানা আলা আতিক অর্থাৎ হে আল্লাহ হে হৃদয় সমূহের নিয়ন্ত্রক আপনি আমাদের হৃদয় সমূহকে আপনার আনুগত্যের উপর নিয়ন্ত্রিত করে রাখুন শাহেহ মুসলিম হাদিস নম্বর সতেরো হাইফেন বন্ধনের মধ্যে দুই হাজার ছয়শো চুয়ান্ন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবদুল্লাহ বিন আমর ইবনুল আস আল কোরাশি আসাহমি একজন সম্মানিত সাহাবি তিনি তার পিতা আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহর পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি সাহাবিগণের মধ্যে প্রসিদ্ধ আলিম এবং এবাদত ও পরহেজগারিতাই ছিলেন অনুকরণীয় সাহাবি তার বর্ণিত হাদিসের সংখ্যা হল সাতশোটি তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলি যুদ্ধে অংশগ্রহণ করেন রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে এবং প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রেও তিনি বিশেষ দক্ষতা রাখতেন তাই মাবিয়া রদুয়াল্লাহ আনহু তাকে কুফা শহরের আমির নিযুক্ত করেছিলেন একটি নির্দিষ্ট কালের জন্য তিনি মিশর দেশের জামে আল ফুস্তাতে আমর ইবনুল আস মসজিদে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম হতে হাদিস বর্ণনা করতেন তাই তার কাছ থেকে মিশর সামদেশ এবং মক্কা মদিনার বহু শিষ্য হাদিসের জ্ঞানার্জন করেছেন তিনি মিশরে সন পঁয়ষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেন এবং বিপজ্জনক পরিস্থিতির কারণে তার ঘরেই তাকে দাফন করা হয় এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে সুতরাং বলা হয়েছে যে তিনি সামদেশে অথবা মক্কা শহরে মৃত্যুবরণ করেছেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দাবি অনুযায়ী এই বিষয়টি প্রমাণিত হয় যে আল্লাহর প্রকৃত ধর্ম ইসলামে সঠিক পন্থায় অটল থাকার জন্য উপযুক্ত উপায় এবং উপকরণ গ্রহণ করার জন্য প্রয়াস প্রয়াস করা অপরিহার্য বা জরুরি কেননা প্রয়াস ছাড়া সাফল্য অসম্ভব আর কর্ম হিসেবে কর্মের ফলাফল প্রকাশ পায় এবং যে কোনো জিনিস বা বস্তু এবং কর্ম তার উপকরণের সাথে সংযুক্ত আর মহান আল্লাহর নীতি স্থায়ী অপরিবর্তনীয় সুতরাং তার কোনো পরিবর্তন নেই দুই কোনো ব্যক্তি যখন তার প্রতিপালক তার সৃষ্টিকর্তা এবং তার রুজিদাতা মহান আল্লাহ সম্বন্ধে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে তখন মহান আল্লাহ তার অন্তরে বা হৃদয়ে প্রদান করবেন নিরাপত্তা শান্তি আনন্দ এবং আরাম এবং কোনো ব্যক্তি যখন তার প্রতিপালক তার সৃষ্টিকর্তা এবং তার রুজিদাতা মহান আল্লাহ সম্বন্ধে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে না তখন মহান আল্লাহ তার অন্তরে বা হৃদয়ে প্রদান করবেন ভয় উদ্বেগ এবং অশান্তি কেননা সমস্ত লোকের হৃদয়গুলি রয়েছে মহান আল্লাহর হাতে কোনো ব্যক্তির হাতে নয় তিন মহান আল্লাহর আঙ্গুল রয়েছে এই বিষয়টির প্রতি ইমান স্থাপন করা অপরিহার্য তবে মহান আল্লাহর আঙ্গুলগুলির স্বরূপ ও পদ্ধতির বিবরণ দেওয়া যাবে না অনুরূপভাবে মহান আল্লাহর আঙ্গুলগুলির তুলনা করা যাবে না এবং সেগুলিকে ক্রিয়াহীন বা নিষ্ক্রিয় কিংবা অস্বীকার করাও চলবে না